দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون আল্লাহর আদেশ আসিবেই সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাসীয় নির্দেশে ওহিসহ ফিরিস্তা প্রেরণ করেন এই বলিয়া যে তোমরা সতর্ক করো নিশ্চয়ই আমি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং আমাকে ভয় করো خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি যথাযথভাবে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন উহারা যাহা শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রইয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো ولكم فيها جمال حين تريحون وحين تسرحون এবং তোমরা যখন গধুরী লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين সরল পথ আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু পদগুলির মধ্যে বক্রপথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য জায়তুন খরজুর বৃক্ষ দ্রাক্ষা এবং সর্বপ্রকার ফল অবশ্যই ইহাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রজনী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 তোমরা যেন তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করিয়াছেন যাহাতে পৃথিবী তোমাদেরকে লইয়া আন্দোলিত না হয় এবং স্থাপন করিয়াছেন নদ নদী ও পথ যাহাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছিতে পারো এবং পথ নির্ণায়ক চিহ্ন সমূহ আর উহারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায় সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মতো যে সৃষ্টি করে না তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমা পরায়ণ পরম দয়ালু والله يعلم ما تسرون وما تعلنون তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ করো আল্লাহ তাহা জানেন والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون উহারা আল্লাহ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না তাহাদেরকে সৃষ্টি করা হয় أموات غير أحياء وما يشعرون أيان يبعثون তাহারা নিষ্প্রাণ নির্জীব এবং কখন তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনা নাই إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর সত্য বিমুখ এবং তাহারা অহংকারী لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين ইহা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين যখন উহাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন তখন উহারা বলে পূর্ববর্তীদের উপকথা ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون ফলে কিয়ামত দিবসে উহারা বহন করিবে উহাদের পাপ ভার পূর্ণ মাত্রায় এবং পাপ ভার তাহাদেরও যাহাদেরকে উহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে দেখো উহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যা ছিল উহাদের ধারণার অতীত يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي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 ইবাদত করিতাম না এবং তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না উহাদের পূর্ববর্তীরা এইরূপই করিত রাসুলদের কর্তব্য তো কেবল সুস্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়াছি অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হইয়াছিল সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছে তুমি উহাদের পথ প্রদর্শন করিতে আগ্রহী হইল আল্লাহ যাহাকে বিভ্রান্ত করিয়াছেন তাহাকে তিনি সৎপথে পরিচালিত করিবেন না এবং উহাদের কোনো সাহায্যকারীও নাই وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলে যাহার মৃত্যু হয় আল্লাহ তাহাকে পুনর্জীবিত করিবেন না কেন নয় তিনি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিবেনই কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين তিনি পুনরুত্থিত করিবেন যে বিষয়ে উহাদের মতনৈক্য ছিল তাহা উহাদেরকে স্পষ্টভাবে দেখাইবার জন্য এবং যাহাতে কাফিরা জানিতে পারে যে উহারাই ছিল মিথ্যাবাদী إن إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও ফলে উহা হইয়া যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون যাহারা অত্যাচারিত হইবার পর আল্লাহর পথে হিজরত করিয়াছে আমি অবশ্যই তাহাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দিব এবং আখিরাতের পুরস্কার তো শ্রেষ্ঠ হায় উহারা যদি তাহা জানিত الذين صبروا وعلى ربهم يتوكلون যারা ধৈর্য ধারণ করে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি ওহি সহ পুরুষই প্রেরণ করিয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون প্রেরণ করিয়াছিলাম স্পষ্টভাবে প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য যাহা তাহাদের প্রতি অবতীর্ণ করা হইয়াছিল যাহাতে উহারা চিন্তা করে أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون যাহারা কুকর্মের ষড়যন্ত্র করে তাহারা কি এ বিষয়ে নির্ভয় হইয়াছে যে আল্লাহ উহাদেরকে ভূগর্ভে বিলীন করিবেন না অথবা এমন দিক হইতে শাস্তি আসিবে না যাহা উহাদের ধারণাতীত أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين অথবা চলাফেরা করিতে থাকাকালে তিনি উহাদের ধৃত করিবেন না উহারা তো ইহা ব্যর্থ করিতে পারিবে না অথবা উহাদেরকে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ধৃত করিবেন না তোমাদের প্রতিপালক তো অবশ্যই দয়াদ্র পরম দয়ালু أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون উহারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যাহার ছায়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়িয়া আল্লাহর প্রতি সিজদা অবনত হয় ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة আল্লাহকেই সিজদা করে যাহা কিছু আছে আকাশ মন্ডলিতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফ্রিস্তা গণ উহারা অহংকার করে না উহারা ভয় করে উহাদের উপর উহাদের প্রতিপালককে এবং উহাদেরকে যাহা আদেশ করা হয় উহারা তাহা করে وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আল্লাহ বলিলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না তিনি তো একমাত্র ইলাহ সুতরাং আমাকেই ভয় করো আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং নিরবিচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্য তোমরা কি আল্লাহ ব্যতীত অপরকে ভয় করিবে তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রয়েছে তাহা তো আল্লাহরই নিকট হইতে আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা তাহাকেই ব্যাকুলভাবে আহ্বান করো আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল উহাদের প্রতিপালকে শরিক করে আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য সুতরাং ভোগ করিয়া লও অচিরেই জানিতে পারিবে ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আমি উহাদেরকে যে রিজিক দান করি উহারা তাহার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না শপথ আল্লাহ তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র মহিমান্বিত এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো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 তাহাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হইতে এমন কিছু দেয় না যাহাতে উহারা এ বিষয়ে তাহাদের সমান হইয়া যায় তবে কি উহারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون এবং আল্লাহ তোমাদের হইতেই তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের যুগল হইতে তোমাদের জন্য পুত্র পুত্রাদি সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করিয়াছেন তবু কি উহারা মিথ্যায় বিশ্বাস করিবে এবং উহারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে ওয়া من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون এবং উহারা কি ইবাদত করিবে আল্লাহ ব্যতীত অপরের যাহাদের আকাশ মণ্ডলী অথবা পৃথিবী হইতে কোন জীবন উপকরণ সরবরাহ করিবার শক্তি নাই এবং উহারা কিছুই করিতে সক্ষম নয় فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون সুতরাং তোমরা আল্লাহর কোন সদৃশ স্থির করিও না আল্লাহ জানেন এবং তোমরা জানো না ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাহাকে তিনি নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে উহারা কি একে অপরের সমান সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য অথচ উহাদের অধিকাংশ ইহা জানে না وضرب الله مثلا الرجلين احدهما ابكم لا يقدر على شيء وهو كل على مولاه وهو كل على مولاه اينما يوجهه لا يات بخير هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ আরো উপমা দিতেছেন দুই ব্যক্তির উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভার স্বরূপ তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে আকাশ মন্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরী এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায় বরং উহা অপেক্ষাও সত্তর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের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 এবং অবস্থানকালে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন উহাদের পশম লোম ও কেশ হইতে কিছু কালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা হইতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের উহা তোমাদেরকে তাপ হইতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের উহা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এইভাবে তিনি তোমাদের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন যাহাতে তোমরা আত্মসমর্পণ করো অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য তো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছাইয়া দেওয়া يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون উহারা আল্লাহর নিয়ামত চিনিতে পারে তারপরেও সেগুলি উহারা অস্বীকার করে এবং উহাদের অধিকাংশই কাফির ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে এক একজন সাক্ষী উত্থিত করিব সেদিন কাফিরদেরকে অনুমতি দেওয়া হইবে না এবং উহাদের কোন ওজরও গৃহীত হইবে না যখন জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহাদের শাস্তি লঘু করা হইবে না এবং উহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون মুশরিকরা যাহাদেরকে আল্লাহ শরিক করিয়াছিল তাহাদেরকে যখন দেখিবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহারাই তাহারা যাহাদেরকে আমরা তোমার শরিক করিয়াছিলাম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 من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون মুমিন হইয়া পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করিবে তাহাকে আমি নিশ্চয় পবিত্র জীবন দান করিব এবং তাহাদেরকে তাহাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করিব যখন কুরআন পাঠ করিবে তখন অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর স্মরণ লইবে নিশ্চয়ই উহার কোন আধিপত্য নাই তাহাদের উপর যাহারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে উহার আধিপত্য তো কেবল তাহাদেরই উপর যারা উহাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর শরিক করে وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি আল্লাহ যাহা অবতীর্ণ করেন তাহা তিনিই ভালো জানেন তখন তাহারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী কিন্তু উহাদের অধিকাংশই জানে না قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين বলো তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করিয়াছে যাহারা মমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হৃদায়ত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين আমি তো জানি তাহারা বলে তাহাকে শিক্ষা দেয় এক মানুষ উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা যাহারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহাদেরকে আল্লাহ হিদায়ত করেন না এবং তাহাদের জন্য আছে মর্মন্তু শাস্তি إنما يفتر الكذب الذين لا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 সফল কাম হইবে না متاع قليل ولهم عذاب أليم উহাদের সুখ সম্ভোগ সামান্যই এবং উহাদের জন্য রয়েছে মর্মন্তুর শাস্তি وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ইয়াহুদীদের জন্য আমি তো কেবল তাহাই হারাম করিয়াছিলাম যাহা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করিয়াছি এবং আমি উহাদের উপর কোন জুলুম করি নাই কিন্তু উহারাই জুলুম করিত নিজেদের প্রতি ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم অতঃপর যাহারা অজ্ঞতা বশত মন্দ কর্ম করে তাহারা পরে তবা করিলে ও নিজেদেরকে সংশোধন করিলে তাহাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল পরম দয়ালু ইব্রাহিম ছিল এক উম্মত আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং সে ছিল না মুসিদদের অন্তর্ভুক্ত شاكرا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 না আল্লাহ তাহাদেরই সঙ্গে আছেন যাহারা তাকোয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্ম পরায়ণ